क्षीरं यथा दधि विकारविशेषयोगा सञ्जायते न हि ततः पृथगस्ति हेतु जसम्भूतां समुपैति कार्यात् गोविन्दमादिपुरुषं तमहं भजामि শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন যে আমাদের এই দেহটা পতন হলে এ দেহটা চলে গেলে এরপরে আমাদের কি গতি হবে আমরা কোথায় যাব কি অবস্থায় থাকব এই সম্বন্ধে একটা পরিষ্কার একটা ধারণা হওয়া দরকার মানুষগুলো এতই মূর্খ এসব সম্বন্ধে কোনো চেতনাই তাদের নাই আমাদের এই শরীর চিরকাল থাকবে না কিছুদিন পরে এ শরীরের পতন হবে তারপর আমরা কোথায় যাব কি করব কি অবস্থায় থাকব এই সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপশন জীবের একটা না থাকা পর্যন্ত বাস্তবিক ভীতি যেটাকে ভয় বলে সেটা নিবৃত্তি হওয়া সম্ভব নয় আমাদের চরম মঙ্গল বিধানের জন্য শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ নিত্য জগৎ থেকে এ জগতে উদয় হয়েছেন আমাদের চরম মঙ্গল বিধানের জন্য ভগবানের বিভিন্ন রকম অবতারাবলী বিভিন্ন সাধুগুরু বৈষ্ণব বন বাস্তবিক যারা জগতের মঙ্গলের জন্য সর্বদাই চোখের জল ফেলছেন তার বা সর্বদাই সচেষ্ট রয়েছেন যে কোনো না কোনোভাবে যদি জীবগুলোর মঙ্গল না করা যায় তাহলে তাদের গতি অত্যন্ত খারাপ আলোচনা প্রসঙ্গে আমরা শ্রীমদ ভাগজী মহাপুরাণ থেকে পরম মঙ্গলময় শ্রী শ্রী শঙ্করজী ভগবান দেবাদিদেব মহেশ্বর তার অপূর্ব পবিত্র চরিত্র সম্বন্ধে আলোচনা করছিলাম শঙ্করজি ভগবান তার তত্ত্ব সম্বন্ধে অনেকেরই কোনো ধারণা নাই তারা জানেন না ইনি কে অনেকেই পূজা করেন যত্রতত্ত্ব শিবলিঙ্গ স্থাপন করে দেন সেখানে কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণ শুদ্ধ ব্রাহ্মণ ভগবানের প্রতি যার ভালোবাসা আছে ভক্তি আছে সেরকম ব্রাহ্মণ এবং বৈষ্ণব দ্বারা প্রতিষ্ঠিত শিবলিঙ্গ অবশ্যই পূজনীয় পুজো করা উচিত যেখানে ব্রাহ্মণ বৈষ্ণবের দ্বারা শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণব অর্থাৎ যাদের হৃদয়ে পরাৎপর অখিলেশ্বর ভগবানের জন্য তীব্র ভালোবাসা বিদ্যমান রয়েছে যারা কেবল বিষয়েতে নিমজ্জমান রয়েছেন সাধু বেশে রয়েছেন তাদের কথা বলা হচ্ছে না শিল রামানুজাচার্য বলেছেন যেসব শিবলিঙ্গ শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবের দ্বারা প্রতিষ্ঠিত হয় সেই সব স্থানেতে অবশ্যই পূজা করা দরকার শ্রীমন মহাপ্রভু সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর তার উপরে আর কেউ নেই যাকে বলা হয় স্বয়ংরূপ ভগবান তিনি ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম শ্লোকের ব্যাখ্যায় বলা হয়েছিল যিনি পরম ঈশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণ তার সম্বন্ধে আগেই আমি এসব ব্যাখ্যা করেছিলাম ইয়ান্মাদস্য ইয়ত অন্যাদ ইতরাশ্চার্থে সুসভিজ্ঞ সরাড যিনি সবিজ্ঞ এবং সরাট যার ওপরে আর কেউ নেই তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রতিদিন শঙ্কর ভগবানের দণ্ডবোধ করবার জন্য তিনি যেতেন কাশী বিশ্বনাথে কাশী বিশ্বনাথকে দণ্ডবোধ করার জন্য যেতেন আমরা শ্রীমান মহাপ্রভুর চরিত্র স্বভাব আদর্শ সিদ্ধান্ত যদি জীবনে সম্যকরূপে গ্রহণ না করতে পারি তাহলে ভাগবত ভগবত প্রাপ্তি সম্ভব হবে না গৌড়ীয় দর্শন বিচারে দক্ষিণ ভারতে পরিভ্রমণকালে শ্রীমান মহাপ্রভু যে যে স্থানে পৌঁছেছিলেন সেখানে রামেশ্বরম থেকে আরম্ভ করে যত যে যে জায়গায় শঙ্কর ভগবানের মূর্তি ছিল এমনকি মলয় পর্বতে তিনি গোপনে চলে গেছিলেন যেখানে শঙ্কর এবং পার্বতী ব্রাহ্মণ ব্রাহ্মণী রূপে সেই পাহাড়েতে বসবাস করছিলেন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী রূপ ধারণ করে শঙ্কর ভগবান সেই মলয় পর্বতে অবস্থান করছিলেন শ্রী চৈতন্য চরিতামিতে এইসব গোপন কথা উত্থিত আছে শ্রীমান মহাপ্রভু ভক্তশ্রেষ্ঠ বৈষ্ণবানম যথাসম্ভব তাকে আদর করবার জন্য সেই মলয় পর্বতে গেছিলেন সেখানে গিয়ে সেই শঙ্করকে আলিঙ্গন করেছিলেন সেই ব্রাহ্মণ পার্বতী মা অন্নপূর্ণা তাকে প্রসাদ দিয়েছিলেন ভোজন করবার জন্য মহাপ্রভু সেগুলো স্বীকার করেছিলেন এই সব তত্ত্ব সিদ্ধান্ত থেকে আমরা এই বিচারে উপনীত হতে পারি যে ভক্তি জগতে বৈষ্ণবানম যথাসম্ভব তার ভালোবাসা তাকে আদর না করলে পরে ভক্তিরাজ্যের বিষয় অত্যন্ত জটিল সমস্যার সমাধান সম্ভব না যদিও আমি কালকে আলোচনা করেছিলাম সংকট তত্ত্ব বাইরের দৃষ্টিতে অত্যন্ত জটিল সংকট তত্ত্বের আলোচনা যদি সম্যকরূপে বুঝতে হয় অন্য সময় আলোচনা করতে হবে গভীর তত্ত্ব সিদ্ধান্ত এইসব আলোচনা করতে হবে তখন বোঝা যাবে যে জড়জগতের লোকগুলোকে বহির্মুখ পাষণ্ড ব্যক্তিগণকে বঞ্চনা করবার জন্য ভগবান এক বহির্মুখ রূপ ধারণ করেছেন পাষণ্ড তিলক বাঘের ছাল এবং বিভিন্ন রকম শ্মশানে ছাই ভস্য শ্মশানে ছাই ভস্য ইত্যাদি এইসব তিনি গায়ে লেপন করেন জগতের লোক বলে শঙ্কর ভগবান তিনি তিনি গাঁজা চরস ভাঙ সিদ্ধি এসব খান কিগুলো সব সমস্ত মিথ্যে কথা এগুলো কোনোটাই ঠিক নয় কেউ জানে না এগুলো জগৎকে বঞ্চনা করবার জন্য তমগুণী ব্যক্তি রজগুণী ব্যক্তি প্রাসন্ন ব্যক্তিদেরকে বঞ্চিত করার জন্য হরিভজন থেকে অন্যদিকে চলে যা তাদেরকে তিনি কৃপা করবেন না বলে জড়জগতের এই সমস্ত বস্তুগুলো দিয়ে তাদেরকে বঞ্চনা করেন আমাদের শাস্তে বিচার আছে শঙ্কর ভগবানের কাছে যাকে যার নাম হলো আশুতোষ অল্পতেই সন্তুষ্ট মাথায় এক বিন্দু বৃষ্টির জল বেলপাতার ওপর লেগেছিল হঠাৎ সেখান থেকে নিচে পড়েছে কে ফেললো আমার মাথায় বেলপাতা গঙ্গা জল আশীর্বাদ করে দিলেন আশুতোষ অত্যন্ত শীঘ্র সন্তুষ্ট হন কিন্তু এতগুলো কথা আমি ব্যয় করলাম এই কারণে যেন দয়াল ভগবান শঙ্কর সম্বন্ধে আপনাদের কোনো ভুল ধারণা না হয় সঙ্গে সঙ্গে অ্যাট এ টাইম আমি আপনাদের সাবধান করে দিতে চাই এই কারণে যে আপনারা যেন মনে করবেন না কৃষ্ণ ভগবান একটা আলাদা ঈশ্বর রাম একটা আলাদা ঈশ্বর আবার শঙ্কর একটা আলাদা একটা আলাদা একটা নতুন ঈশ্বর এরকম ধারণা যেন করবেন না কারণ হল পরম ঈশ্বর তত্ত্ব একজনই পরম ঈশ্বর তত্ত্ব দুজন নয় সেটা আমাদের বেদ বেদান্ত পুরাণ আদি সমস্ত অথেন্টিক যত শাস্ত্র সমস্ত শাস্ত্রের বিচারে তারা একই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে একমাত্র ঈশ্বরহা পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণকার যদি আমরা কোরআন আদি অন্বেষণ করি সেখানেও একই আল্লাহর কথা বলা রয়েছে আল্লাহ বহু নয় আল্লাহ স্বরূপ সম্বন্ধেও বলা রয়েছিল কোরআনে মহাপ্রভু কাজীকে দেখিয়েছেন বর্তমানে এসব কথা কাউর কানে ঢুকছে না তারা শাস্ত্রকে তাদের ধর্মীয় যারা আছেন নেতা বড় বড় তাদেরকে অকেজীয় অপদার্থ প্রমাণ করে তারা নিজেদের মতো চলছেন মুসলিম ধর্মেতে বিন্দুমাত্র হিংসা একেবারেই নিষেধ বিন্দুমাত্র একটা মশাকে পর্যন্ত মারা নিষেধ মুসলিম ধর্মে বড় বড় ইমাম সাই যারা বড় বড় আছেন তারা বলছেন মহারাজ আমরা এসব অনুমোদন ওরা কোথা থেকে পায় ওরাই জানে অত্যন্ত দুঃখের সঙ্গে তারা সবাইকে নিবেদন করেন যে আপনারা এই ধরনের হত্যাকার্য করবেন না আপনাদের জবাব দিতে হবে ওপরে আল্লাহর কাছে তো আল্লাহ তিনিও এক খ্রিস্টান ধর্মে যে যদি যায় সেখানেও গড এক দুই নয় সেখানে আমরা বহু ঈশ্বরের কল্পনা করতে পারি না অনেকে এ নিয়ে সমালোচনা শুরু করতে পারেন যে বেদ বিহিত বিচার অনুযায়ী আমরা দেখে বহু ঈশ্বর দেখতে পাই বলা হ্যাঁ এদের ঈশিতা অর্থাৎ ক্ষমতা ভগবান দিয়েছেন ঈশ্বর একজনই পরম ঈশ্বর এদেরকে ক্ষমতা দিয়েছেন ভগ মানে হচ্ছে ক্ষমতায় ঈশিতা বসিতা ইত্যাদি যোগের যে সিদ্ধি এর মধ্যে একটা একটা করে ঈশিতা বসিতা হ্যাঁ প্রকাম কাম এগুলো সব যোগের সিদ্ধি আধিকারিক দেবতাগণ যারা স্বর্গেতে আছেন তাদের বিভিন্ন কার্যের দায়িত্ব দেয়া রয়েছে ভগবান তাদের এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন চন্দ্রমা ঔষধি দান করবে চন্দ্রমা ঔষধি দান করবে এই জগতে চন্দ্রমা না হলে আমরা অমৃত পাব না অর্থাৎ যেসব লতা পাতা ঔষধি হয় আমরা পাব না সূর্যদেব তিনি রয়েছেন তিনি ভগবানের বৈভব গীতাতে বলা রয়েছে সূর্য না হলে জগতের কোনো কিছুই সম্ভব হবে না আলো বিতরণ করছেন পবনদেব বায়ু বায়ু বায়ু এই দিক থেকে ওদিকে বিভিন্ন রকমভাবে প্রবাহিত করছেন বরুণদেব জলের অধিষ্ঠাত্রী দেবতা হিসাবে কাজ করছেন ইন্দ্রদেব স্বর্গের রাজ্যকে সামলাবার চেষ্টা করছে এইভাবে বিভিন্ন ক্যাবিনেট ভাগ করা আছে যে সমস্ত দেবতাগণকে যেসব অধিকার দান করা আছে তার সঙ্গে ভগবান তাদেরকে ক্ষমতা দিয়ে রেখেছেন যদি তোমাদের কাছে কেউ কেউ চায় ভক্তি ভরে তোমরা তা দিতে পারো আমি তোমাদের সেই পাওয়ারটা দিয়ে রাখলাম সেই ক্ষমতা অনুযায়ী এই সব দেবতাগণ আমাদেরকে বিভিন্ন রকমের এই সব দেবতাগণ ভগবানের কৃপাতেই এই সব দেবতাগণ ভগবানের কৃপাতেই আমাদের বিভিন্ন রকম প্রার্থনার বস্তুগুলোকে পূরণ করে থাকেন ভগবান গীতাতে পরিষ্কার জানিয়েছেন যারা এই সব আলাদা আলাদা দেবদেবীর পূজা করে জীবনযাপন করবেন তারা সমস্ত অবিধিপূর্বক পূজা করছেন পূজাটা সবই যাই কিছু করছে সবই আমারই পূজা যেহেতু তারা যাজনা করছেন ভজন করছেন অবিধিপূর্বকম তারা বিধিপূর্বক পূজা করছে না বিধিপূর্বক পূজার কথাটা আমি আগে শ্রীমৎ ভাগবতী মহাপ্রাণ আলোচনা প্রসঙ্গে আপনাদেরকে জানিয়েছিলাম প্রথম স্কন্ধে দ্বিতীয় স্কন্ধের আলোচনা প্রসঙ্গে অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজিত পুরুষম পরম এটা হচ্ছে দ্যাট এটাকে বলা হচ্ছে বাস্তবিক পথ ভগবান বলছেন আমাকেই অর্চন করা উচিত যাক বিভিন্ন দেব দেবতার পূজা করছে কিন্তু তারা আমাকেই করছে প্রকারান্তরে কারণ ওরা অবিধিপূর্বক পূজা করছে এটা বিধি নয় এটা রুলস নয় শাস্ত্রের এটা বিচার নয় তথাপি তারা করছে ঠিক আছে কিন্তু সমস্ত পূজা আমার চরণে না দেওয়া পর্যন্ত কোনো শান্তি লাভ করে না এমনকি শিলে সুখদেব গোস্বামীর আমরা যে বন্দনা তাতেও আলোচনা করেছি বিনা না যদর্পণম যার চরণে অর্পণ না করলে কখনোই তার কোনো মূল্য নাই নৈষ্কর্মম অপি অচ্যুতভাবে বর্জিতম ন সবতে জ্ঞানমলম নিরঞ্জনম অচ্যুত ভাব বর্জিত যদি কোনো কিছু হয় আপনার যদি অচ্যুতের চরণে সাবমিশন না থাকে সমস্ত কিছু জীবনে যা কিছু আছে বিচার করে দেখবেন কোনোটাই আপনার নয় যে শরীরটাকে নিয়ে আপনি বলছেন এটা আমার শরীর এটাও আপনার নয় যদি আপনার হতো তাহলে সকালবেলা আপনার শরীরটা ভালো থাকে দুপুরবেলা আপনি বিছনায় পড়ে যান একটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ছত্রিশ রকম অবস্থা হয় শরীরের একটা চব্বিশ ঘন্টা তার মধ্যে ছত্রিশ রকম অবস্থা হয় আপনার শরীরে কিন্তু মানুষ এতই মূর্খ সে বিচার করে না যেটাকে আমার বলছি আমার হলে আমার কথা শুনবে আমার কথা তো শোনে না শরীরটা তার মানে হলো এই শরীরটা আউট অফ মাই কন্ট্রোল আমার শরীরের বাইরে এই শরীরটা আমার নয় এই শরীরটা যখন আমার কর্মফল শেষ হবে আমার শরীর ছাড়তে হবে আমি শত চেষ্টা করলেও হবে যদি বলে যমরাজ একটু দাঁড়িয়ে যাও আমার একটু মেয়েটার বিয়ে দেওয়ার দেরি আছে একটু দাঁড়াও সাত দিন অপেক্ষা করো ওগুলো শুনবে না এই মূর্খ মানুষগুলো সমস্ত সময় নষ্ট করছে কোটি কোটি মানুষ তারা জানতে পারছে না তোরা কাজে ব্যস্ত রয়েছে যে মুহূর্তে জম টানবে সে শুনতে চলে যেত যে মুহূর্তে টানবে সে মুহূর্তে চলে যাবে কোনো কথা শুনবে না কোনো কথা হবে না কাজেই অন্যান্য দেবদেবতাকে পূজা যদি কেউ করতে চায় তাহলে তিনি যে ভগবানেরই বৈভব ভগবানের ভগবান ভগবানের কৃপাতে তেরা দায়িত্ব নিয়েছেন এইভাবে কেউ যদি করতে চায় কিছু করতে হবে কিন্তু তাও নিষেধ না করলেই ভালো কিন্তু শঙ্কর ভগবান আদি যেসব দেবতার কেউ কেউ পুজো করবেন সেই সব আধিকারিক দেবতাগুলোকে ভগবানের থেকে আলাদা দেবতা আলাদা ঈশ্বর কল্পনা করার কোনো কথা শাস্ত্রেতে বলা নেই যখনই কেউ আলাদা ঈশ্বর কল্পনা করছে ইনি একটা আলাদা ঈশ্বর আমি শঙ্করকেও ভজনা করতে পারি অথচ কৃষ্ণকেও যে কোনো একটা করলেই হলো এগুলো মায়াবাদী বিচার আমি দেবীকেও ভজনা করতে পারি আবার দেবীকে ভজনা করতে পারি অত কৃষ্ণকেও করতে পারি যে কোনো একটা করলেই হলো এগুলো মায়াবাদের বিচার বাস্তবিক পক্ষে কথাগুলো ঠিক নয় আমি ওই জন্য প্রথমেই যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটার ব্যাখ্যা করে তাড়াতাড়ি আমি অগ্রসর হব সেখানে বলেছিলাম ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগাত সঞ্জায়াতে নহি তথা পৃথকস্তি হেতু য সম্মতম অপি সমপৈতি কার্যাত মাদি পুরুষম তমহম বজামি ব্রহ্মসংগীতার এই প্রামাণিক শ্লোক ব্রহ্মসংগীতা হচ্ছে অথেন্টিক ব্রহ্মা নিজে সেগুলো বলেছেন শ্লোকটার অর্থ হলো এই ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগা অর্থাৎ যেমন দুধ ক্ষীর দুধ যেমন দইয়ের সঙ্গে একটু মিশিয়ে দিলে ঘেঁটে রেখে দিলে কিছুক্ষণ পরে ২৪ ঘন্টা বা বারো ঘন্টা পরে যখন দই হয়ে গেছে ঠিক সেরকম ব্রহ্মসংগীতা প্রমাণ দিচ্ছেন ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগাত সঞ্জায়তে নহি ততহ পৃথকস্তি হেতু এর মধ্যে আলাদা কোনো কোনো উদ্দেশ্য নেই কোনো কোনো কিছু ব্যাপার নেই এর মধ্যে কেবল দুধকে দইয়ের কিঞ্চিত সংযোগ করে দিলে তারপরেতে রেখে দিলে সেটা সমগ্রটাই দুধ থেকে দইয়ে পরিণত হয়ে যায় তার মধ্যে ছোট ছোট একজন কীরা আছে ওটাকে এনজাইম বলা হয় পোকা দেখা যায় না চোখে ওই জন্য একাদশীর দিকে দুই দই খাওয়া উচিত নয় দইয়ের মধ্যে চোখে না দেখতে পেলেও ওর মধ্যে পোকা থাকে খুব সূক্ষ্ম এনজাইম যার জন্যই একাদশীর দিকে না খাওয়া ভালো আবার দুধের কথা আমি বলেছিলাম এসব অনেক কথা তাহলে দুধ যেমন দইয়ের সংযোগে সম্পূর্ণরূপে দয়ে পরিণত হয়ে যায় দুধটা আর যদি আমি ইচ্ছা করি আবার এই দইটাকে আবার দুধে পরিণত করব সম্ভব হবে কি যদি কাউর ইচ্ছে হয় আমি এত দুধকে আমি দইয়ে পরিণত করেছি আমি এক্ষুনি একটু দুধের দরকার কী করি আবার এই দইটাকে দইটাকে দুধে পরিণত করতে পারবে কি পারবে না হবে না ঠিক এই প্রমাণটা উল্লেখ করেছেন কে ব্রহ্মসংগীতা ব্রহ্মা বলছেন যেমন দুধকে এই বিকারের দ্বারা দ্বয়েতে পরিণত করা হলো সেরকম ভগবান পরাত্পর অখিলেশ্বর বিভিন্ন কার্যকে পরিচালনা করবার জন্য এই কখনো ব্রহ্মার রূপ কখনো শঙ্করের রূপ ধারণ করেন কিন্তু শঙ্করকে যদি বলা হয় তুমি ঈশ্বর হয়ে যা হবে না শঙ্করকে যদি তুমি ঈশ্বরের রূপ দেখা বলে হবে না এটা হবে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই গুপ্ত এগুলো সব করে থাকেন এছাড়া অন্য কিছু কারণ নাই সেই জন্য হয়তো আপনারা বলবেন ভগবান হচ্ছে ভুবনদ্রুম ভগবানকে বলা হয় ভুবনদ্রুম কেন এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে যত সৃষ্টি দেখা যাচ্ছে গাছ গাছের যেমন শাখা পোশাখা এসব বেরিয়ে যায় পাতাম সেরকম এই ভগবানকে বলা হয় আয় দণ্ডবোধ আসবে আমাদের বিভিন্ন সময় ভগবানকে দণ্ডবোধকে হে ভুবনোদ্রমায় মানে হে ভুবনোদ্রুম মানুষ গাছ বিশ্বরূপে পরিণত প্রাপ্ত হয়েছে ভগবান না ভগবানের ভগবানের ইচ্ছাতেই ভগবানের শক্তির দ্বারাই এই সব জগৎ প্রকটিত হয়েছে শক্তি আর ভগবানকে আলাদা রূপে বিচার করলে অপরাধ হয় ওই জন্য বেদান্ত সূত্রে ওই জন্য বেদান্ত সূত্রে পরিষ্কার বলা রয়েছে যে শক্তি শক্তি মতর অভেদ শক্তি আর শক্তি মানকে কখনো আলাদাভাবে বিচার করবার কথা বলা নাই শক্তি শক্তি মতোর অভেদ বেদান্ত সূত্রের এই বিচার অনুযায়ী আমরা কখনোই ভগবানকে ভগবানের শক্তি থেকে আলাদা করব না আবার শক্তিকে ভগবান থেকে কেটে আলাদা করব না যদি করে সেটা অপরাধ হয় কারণ শক্তিটা ভগ যার কোনো মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে শক্তিটা তার যে শক্তি প্রকাশ করবে তবে দেখতে পাবো শক্তি যদি না প্রকাশ করে চুপচাপ বসে থাকে শক্তির প্রমাণটা পাব না শক্তির প্রমাণটা তখন পাওয়া যায় যখন ভগবান প্রকাশ করে ভগবান যখন নির্লিপ্তভাবে সমস্ত শক্তিকে অন্তর্নিহিত করে অবরুদ্ধ সমস্ত ভগ যেটা আমি আগে অনেকবার দ্বেষ একবার আলোচনা করেছি জয় জয় যা জয়াম জিত দশ গিবিত গুণা তমসি যদাত্মনা সমবরুদ সমস্ত ভগ এইসব আলোচনা করেছিলাম সমস্ত ভগ শক্তিকে নিজের মধ্যে অবরুদ্ধ করে ভগবান যখন নির্লিপ্তভাবে শয়ন করেন তখন যেহেতু ভগবানের শক্তির কোনো প্রকাশ হচ্ছে না সেহেতু সৃষ্টির আমি কিছু কিছু দেখতে পাচ্ছি না শক্তির সঙ্গে ভগবানের বিলাসটাকেই বিভিন্ন রকম প্রকাশ হয় সেটা অন্যয়ভাবে হতে পারে সেটা ব্যতিরিকভাবে হতে পারে অন্যয়ভাবে হলে আমরা চিন্ময় জগতের ভগবানের লীলা আস্বাদন করি ব্যতিরিকভাবে হলে এই জড়জগতের যা লীলা প্রপঞ্চ জগৎ নির্মাণ জীবগণ জন্মগ্রহণ করছে মরছে এইভাবে শক্তি যখন প্রকাশ করবেন না অবরুদ্ধ করে রেখে দিয়েছেন তখন সৃষ্টির কোনো কিছুই নেই সেই সময় সময় বলেও কোনো কিছু নেই সময়কেও আটকে রেখেছে শক্তিমানের শক্তি হয় সেই জন্য শক্তিমান শক্তিমানের থেকে শক্তিকে আলাদা করবার কোনো বিধানের কথা বলা নেই যে সমস্ত অবতারা বলি ভগবানের আছেন তারা সব ভগবানের অসব অনেক কথা এসব স্বয়ংরূপ ভগবান শ্রীকৃষ্ণ তার থেকে প্রথম প্রকাশ বলরাম তার গোলক বৃন্দাবনে যে চতুর্বুহ আছে বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুন্ন অনিরুদ্ধ গোলক বৃন্দাবনে যাকে আপনারা বলরাম বলছেন কৃষ্ণের সঙ্গে একসঙ্গে থাকে খেলাধুলা করে তিনি হচ্ছেন মূল শঙ্কর্ষণ তারই চতুর্গ্রহ বিস্তার হলো যেখানে চারিদিকে শ্বেত বলছেন গোলকের চারিদিকে তিনি শ্বেতদ্বীপ শ্বেতদ্বীপের অন্তঃকরণে বৃন্দাবন ধাম যে পাঁপড়ি যে পদ্মফুলের যে পাঁপড়ি তার ভেতরে রাধা গোবিন্দের বিলাস হচ্ছে আর যেটাকে গোলক বৃন্দাবন বলা হয় তার ঠিক আউটসাইড দেখে যে পাতা পাঁপড়ি পদ্মফুলের ঠিক বাইরে যে এটাকে বলে শ্বেতদ্বীপ এই টোটালটাই এর মধ্যে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্যবিলাস অর্থাৎ গৌরাঙ্গ লীলাও নিত্য আর রাধা গোবিন্দের লীলা বৃন্দাবনের নিত্য যেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা হয় ওটাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন আর ওটাকে বলা হয় প্রকাশিত বৃন্দাবন সেখানে চতুর্দিকে চতুর্বুহ আছেন পাহারা সেই চতুর্বুহ থেকে সেখানে যে সংকর্ষণ তার থেকে আবার একটা চতুর্বুহ বৈকুণ্ঠ জগতে প্রকাশ হয়েছে সেখানেও আবার সংকর্ষণ প্রদ্যুন্ন অনিরুদ্ধ এইসব সবই রয়েছে বসুদেব বাসুদেব সবই রয়েছে সেখানে যে সংকর্ষণ আছেন আবার সেখান থেকে আবার চলে আসছেন সেখান থেকে কী হয় তিনি আবার সৃষ্টির জন্য তিন রকম রূপ ধারণ করেন বহুরূপ আছে তার মধ্যে তিন হচ্ছে সৃষ্টির প্রধানে কারণ নবসায়ী গর্ভদগোসাই আর ক্ষেরদগোসাই এসব কথা আমি আর যাব না এগুলো বললাম এই কারণে যে এরা ভগবানেরই সব কলা বা প্রকাশ অংশ এরা কিন্তু দেবতাগণ যারা রয়েছেন তাদের মধ্যে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম প্রকার গুণ অবতার শঙ্কর ভগবান হচ্ছে ভগবানের গুণের একটা অবতার এরা হলো এরকমভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কারণে ভগবান তাদেরকে সে অবস্থায় তৈরি করেন আমরা বিচার করে দেখলাম যেমন শঙ্কর ভগবানকে যদি বলা হয় আপনি ঈশ্বরের রূপ ধারণ করুন হবে না কিন্তু ভগবান যদি ভগবানকে যদি বলেন ভগবান আপনার মধ্যে আমি সমস্ত দেবতাকে দেখছি যে ভগবান দেখো অর্জুনকে দেখাননি সমস্ত ব্রহ্মাণ্ডে দেখ সমস্ত ব্রহ্মাণ্ডে সব দেবতা সূর্য গ্রহ তারা সব আমার মধ্যে দেখ আবার যশোদা মা যখন বলছে এই মুখটা ফাঁক কর সবাই বলছে মাটি খেয়েছি না না আমি মাটি খাই খোল মুখটা খুলে দেখেন মুখটা খোলা দেখেন গ্রহ তারা নক্ষত্র অনন্ত ব্রহ্মাণ্ড এমনকি যশোদামা নিজেকেও দেখছেন আরে এ কী হলো এই বাচ্চাটার মুখে কি দেখছি ওকে ভূতে ধরেছে নিশ্চয়ই এইরকম বিচার অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শঙ্কর তত্ত্বকে যেভাবে আদর করেছেন ভালোবেসেছেন আপনারা যদি অনুভব না করতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে সে সব বৃথা হয়ে যাবে অর্থাৎ অপরাধ হয়ে যাবে সমস্ত তত্ত্বকে যদি অনুভব না করতে পারে সেই জন্য আমাদের চৈতন্য চরিতামিতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সেখানে বলেছেন কি বলছেন সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস ইহা হইতে কৃষ্ণের আগে সুদীর মানস শঙ্কর ভগবানের তত্ত্ব বোঝা গেল যদি আপনি মনে করেন ইনি হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত সেই হিসাবে যদি জড়িয়ে আদর করেন তার লিঙ্গকে আদির করে ধরবেন তাকে জল ঢালবেন তাকে বেলপাতা দেবেন অনেক কিছু ভগবানের প্রসাদ দিতে পারেন আর সেগুলো আমরাও পেতে পারি আমাদের অসুবিধা নেই কেন আমরা সদাশিবের পূজা করি কালকে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম শেষে শঙ্কর ভগবান পরহংস শ্রেষ্ঠ পরমহংস শ্রেষ্ঠের কোনোদিনই ক্রোধ উৎপাদন হতে পারে না কিন্তু তারা বাইরের দৃষ্টিতে অনেক সময় লীলা করেন জগতে মর্যাদা স্থাপন উদ্দেশ্যে তারা এই ধরনের ক্রোধকে প্রকাশ করেন কারণ অন্যায় যদি প্রতিকার না হয় তাহলে যে যা খুশি করবে এই জন্য শঙ্কর ভগ একটা জগতে অনেক অপসিদ্ধান্ত চলছে তারা কেউ অনুভব করতে পারছেন না বিভিন্ন তর্ক বিতর্ক মারামারি ঝগড়া ঝাঁটি এগুলোর কোনো পরিসমাপ্তি নাই আমি এই সম্বন্ধে আগে ওই জন্য বলেছিলাম ভাগবতী মহাপুরাণ থেকে কেন এই লোকগুলো বাস্তব সত্যকে জানতে পারছে না কেন লড়াই করছে নিজেদের মনে সত্যের আলোচনা যেখানে হবে সেখানে সবচেয়ে বেশি বাধা যেখানে সবচেয়ে যেখানে সবচেয়ে সত্য বড় সত্যের আলোচনা হবে সেখানেই বাধা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী কত জায়গায় সত্যি কথা বলতে গেছেন তার কথা বন্ধ করে দিয়েছি হ্যাঁ বন্ধ করুন যে ব্যক্তি নিষ্কিঞ্চন যার এক পয়সা তোমার সঙ্গে লেনা দেনা নাই তার উপর তোমাদের রাগের কারণটা কি বলতে পারো একটাই কারণ থাকতে পারে সেটা কি যে এই ব্যক্তি থাকার পরে আমাদের বাজার খারাপ হয়ে যাচ্ছে এই ব্যক্তি যেই সব সত্য কথাগুলো বলে দিচ্ছে তাতে আমাদের যে দুর্বলতা সব ধরা পড়ে যাবে আর কোনো কারণ নেই তারা প্রমাণ করতে পারবেন না যে তার কোনো দোষ বা তিনি কিছু করেছেন they cannot identify even a single instant একটা কোনো ঘটনা দেখাতে পারবেন না কিন্তু তথাপি লড়াই এখানে বলে ভগবানের মায়া সেই জন্য আমি ভাগবত আলোচনা প্রসঙ্গে একদিন সাত দশ দিন আগে আলোচনা করছিল যৎসক্ত বদতাম বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তি কুরন্তি চৈষাম মুহুরাত্মোহম তস্মৈ নম অনন্ত গুণায় ভুমনে কি বলছেন যার শক্তিতে শক্তিমান হয়ে বলছেন আমার শক্তি যার শক্তিতে শক্তিমান হয়ে এইসব ক্রিয়াকর্ম করছে তাকে মানছে না হো তিনি আবার কে আমার শক্তি যত শক্তয় বদথাম বাদী নাম ঝগড়াঝাঁটি বাদীগণ বাদী বিবাদী ঝগড়া করছে পরস্পর যার শক্তিতে শক্তিমান হয়ে যে সম্বন্ধে আমি উদাহরণ দিয়েছিলাম উপনিষদ থেকে উপনিষদে দেবতাগণ একবার খুব ভালোভাবে জয়লাভ করলেন কিসে অসুরদের সঙ্গে লড়াইতে বেশিরভাগ সময় হেরেই যান একবার দেবতারা জিতে গেলেন জিতে যাওয়াতে তাদের মধ্যে অভিমান এল ইন্দ্র মহারাজ বলছেন আমি জয়লাভ করেছি এ বলছেন আমি তো আমি না থাকলে হতো তখন ভগবান চিন্তা করলেন এ তো পাগল হয়ে গেছে এরা জানে না আমাকে তো অনুভব করছে না এরা যেহেতু দেবতা এদেরকে একটু শিক্ষা দেওয়া দরকার কেন জগতে বিষ্ণু ভক্ত ভবের দৈব অসুরস্তৎ বিপর্যয় হোক বিষ্ণুভক্ত সবসময় ভবের দৈব ভাব সম্পন্ন যা অহংকার এসেছে কিন্তু দৈব ভাব আছে কিছু ভুল হতেই পারে ভগবান তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি করলেন উমা বিদ্যার গোপনে যিনি বিদ্যার পেছনে রয়েছেন সমস্ত বিদ্যার গুপ্ত রহস্য ভগবান কি করলেন উমাকে দিয়ে শিক্ষা দেয়ালেন কি করে উমা আবির্ভাব হলেন আকাশে পরে প্রথমে ভগবান কি করলেন একটা অদ্ভুত প্রাণী রূপ ধারণ করে স্বর্গের দ্বারেতে উপস্থিত হলেন যে কোনো ব্যক্তি তাকে দেখছে বলে এটা আবার কোথা থেকে এলো আমাদের স্বর্গে তো এরম ধরনের কোনো প্রাণীকে দেখিনি খবর চলে গেল ইন্দ্রের কাছে ইন্দ্র বলে একটা অদ্ভুত প্রাণী উপস্থিত হয়েছে স্বর্গে তো বলে স্বর্গে তো তো এসব আসে না বলে জানি না কি ব্যাপার আপনি খবর নিন দয়া করে কিছু ব্যাপার হতে পারে ইন্দ্র ওটাকে ছোট ব্যাপার ভাই উপেক্ষা করতে পারলেন না অগ্নি হচ্ছে দেবতাদের জন্য মানে ছোট সবচেয়ে ছোট অগ্নি সবার খাওয়া দাওয়াকে নিয়ে যান অগ্নি না হলে সব না খেয়ে মরবে সমস্ত দেবতাদের খাওয়ার দাওয়ার পৌঁছে দেন অগ্নি অগ্নি যদি না থাকে সব না খেয়ে মরবে হ্যাঁ সেই জন্য আমি সব আলোচনা করব ষষ্ঠ স্কন্ধে ইন্দ্রের কি অবস্থা হয়েছিল না খেয়ে জলের তলায় অগ্নি যেতে পারছে না সেখানে আমরা যখন সোহা বলি অগ্নিতে অগ্নি তখন নিয়ে গিয়ে এটা ইন্দ্রকে দেয় বরুণকে দেয় যার যার নামে ইন্দ্র আয় সোহা ওম আয় সোহা এই যে যখন তখন নিয়ে গিয়ে তাদেরকে সেই যোগ্য ভাগ দেন এখন ইন্দ্র প্রথমে পাঠালেন অগ্নিকে অগ্নি গিয়ে বললেন আপনি কে বলল সেটা পরিচয় পরে দিচ্ছি আপনি কে আমার পরিচয় জানেন না জগৎবাসী সবাই জানে আমার পরিচয় আমার নাম অগ্নি আচ্ছা অগ্নি আপনার নাম কি করতে পারে না বলে কী করতে পারি না সমস্ত জগৎকে পুড়িয়ে ছাই করে দিতে পারি আমি না হলে জগতে চলবে এরকম আচ্ছা একটা ছোট্ট একটা খড়ের টুকরো খড় একটা ছোট্ট খড়ের টুকরো একটা খড়কুটো সামনে রেখে বললেন আপনার যখন এত ক্ষমতা এসে একটু পুড়িয়ে দেখে দেখান তো দয়া করে অগ্নি তখন সমস্ত শক্তি বিনিময় করলেন সমস্ত রূপ দিয়ে বিনিয়োগ করলেন করে এই খড়টাকে পুরাতে পারলেন খড়কুটো অবাক হয়ে গেলেন ইয়াবার একটা কি কোথাকার প্রাণী এলো তার এত বড় ক্ষমতা যে আমার সামনে একটা একটা খড়ের টুকরো রাখলো একটা কুটো এটাকে আমি পোড়াতে পারলাম না সঙ্গে সঙ্গে রিপোর্ট চলে গেল ইন্দু মহারাজের কাছে বললেন আমি জানতে পারলাম না এ প্রাণীটা কি কেন কি ব্যাপার বলে এইরকম ঘটনা ওর তাই নাকি আর তাহলে বরুণকে পাঠাও এই তাহলে তুমি এক কাজে পবনদেবকে পাঠাও পবনদেব চলে গেলে পবনদেব গিয়ে বললেন আপনি কে সেটা পরিচয়টা পরে দিচ্ছে আপনি কে একটু দয়া করে বলুন বলে আমাকে আপনি চেনেন না বায়ু না হলে কি হয় সমস্ত জগৎকে উড়িয়ে দিতে পারি আমি ঝঞ্ঝাবাদ সৃষ্টি হয়ে যাবে প্রলয় সৃষ্টি হয়ে যাবে তাই নাকি আচ্ছা দয়া করে এই এই যে খড়ের টুকরোটা আছে এই যে কুটোটা এটাকে একটু উড়িয়ে দেখান সমস্ত শক্তি বিনয় বিনিয়োগ করে পাগল হয়ে গেল খড়কুটোটাকে উড়াতে পারল এইভাবে বরুণদেব গিয়ে রিপোর্ট দিলেন ইন্দু বলে সে আবার কি কথা বলে হ্যাঁ এরকম ব্যাপার দাঁড়িয়েছে তখন হিন্দু সমস্ত যখন এই সব যে প্রতিনিধিকে পাঠালেন সব ফেলিওর হয়ে ফিরে এলো তখন নিজে গেলেন ইন্দ্র যখন জিজ্ঞাসা করছেন তখন কি করলেন তার সামনে থেকে সে অদ্ভুত প্রাণীটা অন্তর্ধান করলো ভ্যানিশ সে আমার কথা এক্ষুনি দেখলাম জলজান্ত সেই প্রাণীটা উদাও হয়ে গেল চোখের সামনে দেখ মহা চিন্তিত আমি স্বর্গের রাজা লোকে তো হাসবে এ একটা প্রাণী উপস্থিত হলো তার পরিচয় জানতে পারলো আমি কেমন রাজা সঙ্গে সঙ্গে দেখছেন ওপরে উমাদেবী আবির্ভাব হয়েছেন আকাশে কি ব্যাপার হলো উমাদেবী হা হা করে হাসছেন ইন্দ্রকে বোঝাচ্ছেন ইন্দ্র তোমাদের ভিতরেতে অভিমান উৎপন্ন হয়েছিল বিরাট অভিমান তোমরা ভেবেছিলেন নিজের ক্ষমতায় তোমরা এইসব যুদ্ধ জয় করেছো সেই জন্য পরাৎপর পরব্রহ্ম এই প্রাণীর একটা অদ্ভুত মূর্তি ধারণ করে তোমার কাছে এসেছিল বুঝতে পারলে কিছু তখন উমাদেবী তাকে বিদ্যা দান করলেন তখন সে কিছু বুদ্ধি পেল তার আগে ইন্দ্র ভুল করে এরকমভাবে দেখা যায় যার শক্তিতে শক্তিমান হয়ে জগতের লোক সমস্ত ক্রিয়াকর্ম করছেন আর তাকেই সেরা মানতে পারছেন না তা ভগবানের গুণাবেশ এই যে গুণের গুণাবেশ অবতার শঙ্কর ভগবানের কথা আমি আলোচনা করেছিলাম যেখানে শঙ্কর ভগবানকে আদর করতে পারবে না তত্ত্বকে না উপলব্ধি করলে কখনোই আদর করতে পারবে না তখন জড়জগতের লোক যখন চড়স গাঁজা ভাং সিদ্ধি মদ এই সব দিয়ে শঙ্করকে পূজা করে এরাও তখন ওরমভাবে পূজা করবে আর যদি বাস্তব পূজা করতে হয় জগন্নাথের মন্দিরে দেখবেন জগন্নাথের মন্দিরে প্রথম ঢোকবার সঙ্গে সঙ্গে কাশী বিশ্বনাথ বসে রয়েছেন তাকে জগন্নাথের ভোগ বেরোবার সঙ্গে সঙ্গে ফার্স্ট তাকে দিতে হবে জগন্নাথের ভোগ বেরোবার সঙ্গে সঙ্গে প্রথম তাকে দিতে হবে কাশী বিশ্বনাথকে কাশী বিশ্বনাথ বসে রয়েছেন ধারেতে কখন আমার প্রভুর প্রসাদ বেরোবে পাবেন যদি আপনারা নন্দগ্রামে চলে যান যেখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাস হয়েছে নন্দগ্রামের পাহাড়ের উপর ওখানে দুপুরবেলা সাড়ে বারোটা একটার সময় দাঁড়িয়ে থাকবেন নন্দীশ্বর মহাদেবের সামনে পাণ্ডারা পুজো দিয়ে এলো পুড়ে দিয়ে এসে নন্দীশ্বর মহাদেবের সামনে নন্দীশ্বর মহাদেব নিচে এখানে নাবদে হয় নন্দীশ্বর মহাদেবের কাছে যেতে গেলে একটু নাবদে হয় কয়েকটা সিঁড়ি তারপর নন্দীশ্বর মহাদেব সেখান থেকে লাড্ডু রুটি ঘি মাখানো সমস্ত নিয়ে এ এলে আমি ছুড়ে দিয়ে দিল এনে পাণ্ডরা দিয়ে চলে গেল আপনারা আবার তা বলে ওরম করতে যাবেন না বুঝবাসীরা সব পারে বুঝবাসীরা রুটি ভাজলো রুটি ভাজার পর ঘি লাগিয়ে এলে লালা লেলে বললাম দেখিয়ে দিল ঠাকুর নে খেতে আরম্ভ ও ভোগ হয়ে গেল আমাদের এখানে লোকে তুলসী দিয়ে হ্যাঁ এরকম কীর্তন করলে নিতে চায় না কেন ভক্তির অভাব তাদের অন্তরঙ্গ ভালোবাসা ভগবানের সঙ্গে আমাদের এখানে কেউ যদি তত্ত্ব বুঝে ভগবানকে কিছু ভালোবাসে তাও একটা সমীহ থাকে একটা একটা ভয় থাকে সেখানে কৃষ্ণের সঙ্গে কোনো ভয় নেই কৃষ্ণের সঙ্গে ভয় নেই কৃষ্ণকে দু চারটা গালাগাল দিয়ে হেরি কি দু চারটা গালাগাল দিয়ে দেয় পান্ডারা জগন্নাথকে গালাগাল দেয় তা বলে সাধারণ মানুষ দিতে পারবে না ভগবানের সঙ্গে ওদের প্রেমের সম্বন্ধ ভালোবাসার সম্বন্ধ ওদের পক্ষে সম্ভব কিন্তু সাধারণ লোকের পক্ষে সম্ভব নয় আমরা দেখলাম তাহলে শঙ্কর ভগবানের কাছে শঙ্কর ভগবানের কাছে এসে শঙ্কর ভগবানের কাছে সমস্ত দেবতাগণ শঙ্কর ভগবানের কাছে সমস্ত দেবতাগণ শঙ্কর ভগবানের কাছে সমস্ত দেবতাগণ এসে বলছেন আপনি দয়া করে এই দক্ষযোগ্য হয়ে গেছে এটাকে আপনি দয়া করে উদ্ধার করুন আপনি রাগ করেছেন ভালো করে বোঝালেন শঙ্কর ভগবান বলেন আমি রাগ করি নাই জগতে মর্যাদা স্থাপন করবার জন্য আমাকে এটা করতে হয়েছে ঠিক এই উদাহরণটাকে নিয়ে আমি যখন জগতে এই সত্য কথাটা বলতে যাই কেউ মেনে নিতে পাচ্ছেন না আমার বক্তব্য হলো যারা আচার্যের ভূমিকায় থাকবেন তার আচরণ করে কঠোর আচরণ মুখে সত্যি কথা বলতে হবে তারা যদি ভালো মানুষ সেজে মুখটাকে চুপ করে থাকেন যা খুশি হোক তাহলে সমস্ত ভক্তি সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং যাবে এখানে আমি ভালো মানুষই দেখাবার জন্য তো আসিনি আমাকে যখন গুরুদেব দায়িত্ব দিয়েছেন গুরু বৈষ্ণব ভগবান এই সম্প্রদায়ের সংরক্ষণ করাটা হলো আচার্যের সর্বপ্রধান কাজ কি তারা এখন উল্টো কথা বল তারা বলছেন যে আমরা কিছু বলবো কেন আমাদের বলার দরকার নেই যেরম হচ্ছে হোক বড় সাধু সাধবার জন্য যে প্রচেষ্টা এটা শাস্তে এই বিচার করে নাই শঙ্কর ভগবান পরমাংশ শ্রেষ্ঠ তার থেকে বড় তো তুমি হতে পারবেন তিনি যখন এইসব বিধানগুলো দিচ্ছেন জগতে মর্যাদা স্থাপন করতে হবে আর যদি কিছু না বলে চুপচাপ থাকে তাহলে সেই বৈষ্ণবের সেই সাধুর সেই আচার্যের কোনো এক পয়সাও মূল্য নাই যে আচার্য ভুল পথে যেতে দেখেও শিষ্যকে শাসন করবে না সমাজকে শাসন করবে না তার এক পয়সাও কোনো মূল্য নাই কথা শাস্ত্র বলেছেন আমি কথা দেবানন্দ কর্মে বিভিন্ন জায়গায় চিৎকার করে সিংহের মতো আলোচনা করেছি একটা আচার্যের একটাই ডিউটি সেটা কি না সিদ্ধান্তকে স্থাপন করা জগতে অন্যায় অত্যাচার জগতে মানে ভক্তি সমাজের যে সমস্ত সিদ্ধান্ত বিরোধ সেগুলোকে স্থাপন করতে হবে যদি সেগুলো না করে তাহলে তার কোনো এক পয়সা মূল্য নাই তাকে দিয়ে কিছু হবে না